আমাদের বাকি জীবনে যেন আল্লাহ রবুল্লা আলম দিন দুনিয়ার সার্বিক বরকত দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের পাপের কারণে অন্যায়ের কারণে তিনি যেন অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে আমাদের ওপর আজাব গজব না দেন আমাদেরকে আজাব গজব থেকে আল্লাহ রব্বুল যেন আমাদেরকে মুক্ত রাখেন আল্লাহ যেন তিনি রহম করেন রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলম যেন আবারও সারা বিশ্বের প্রত্যেক মুসলিমকে মসজিদে ফিরে যাওয়ার তৌফিক দান করেন দ্রুত যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য তার রহমতের দরজা আল্লাহ মফতাহারিয়া বাবা রহমতি তোমার রহমতের দরজা মসজিদের দরজা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য খুলে দাও এই শ্রাবণ মাসের শুরুতে যেহেতু এই সময় বিশ্বের অধিকাংশ মানুষ বিশেষ করে মুসলিম ভাই বোনেরা অবসর হয়ে বাড়িতে বসে আছে এই অবসর সময় যাতে করে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির কাজে তার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে যেসব আমালে সলেহা রয়েছে নেক আমল রয়েছে সেগুলিতে বেশি বেশি আমরা পারি ফরজ হোক অথবা সন্নত মোস্তাহাব নফল হোক ফরজ সেই ক্ষেত্রে তো কোনো ছাড় নেই অবশ্যই পালন করতে হবে কিন্তু ফরজ এবাদত বন্দিগি ছাড়াও ফরজ আমল ছাড়াও অনেক সন্নত মুস্তাহাব নফল এবাদাত রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের সান্নিধ্য লাভ করা সম্ভব হয় আল্লাহর রহমত হাসিল করা সম্ভব হয় আল্লাহর আজাব এবং গজবকে দূর করা সম্ভব হয় সুতরাং এই রকমের ভয়াবহ যে সারা বিশ্বে করোনার পরিস্থিতি রয়েছে তাতে প্রত্যেক মমিন মমেনাথকে বলবো আল্লাহ রব্বুল্লা আলমিনের দিকে যেন তারা ফেরার চেষ্টা করেন এবং আল্লাহ রব্বুল্লা আলম সন্তুষ্টি অর্জনের যেন চেষ্টা করেন এই জন্যই এই শাহবান মাস যেটি বড়ই ফজিলতের মাস এই মাসের একটি গুরুত্বপূর্ণ এবাদত বন্দিগি যা শরীয়ত সম্মত সে সম্পর্কে আলোচনা রাখব যাতে করে এই সময়গুলিকে আমরা ভালো কাজে লাগাতে পারি আল্লাহ রব্বুল আলমিন সুরে হাসের আয়াত নম্বর সাতে এরশাদ করেছেন ওমা আতাকুম রসুল ফখুজু যা উল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নেও সেটা ফরজ হোক সেটা সন্নত মুস্তাহাব নফল হোক যা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দিন হিসাবে দিয়েছেন সেটা আকিদার বিষয় হোক এবাদাতের বিষয় হোক আখলাক চরিত্র এবং অন্য আমালে সালেহাত হোক ভালো আচার আচরণ হোক যারা সোরল্লাহ সাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো অমানাহাকুম আনহু ফান্তাহু আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রব্বুল্লা আলম তৌহিদ সবচেয়ে বড় নির্দেশ তৌহিদে নির্দেশ দান করেছেন আল্লাহ রব্বুল্লা আলম এবাদতের জন্য আমাদেরকে পয়দা করেছেন আল্লাহ রব্বুল্লাহ এবাদত করে হচ্ছে মানব জীবনে সবচেয়ে বড় কাজ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সন্ন্যার আদর্শের অনসারী হওয়া এটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি ইসলামের নির্দেশ সুতরাং আমাদেরকে সন্ন্যার অনসারী হইতে হবে আল্লাহ রবুল আলম যা নিষেধ করেছেন বহু নিষিদ্ধ কথা কাজের মধ্যে সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হচ্ছে শির্ক বিল্লাহ আল্লাহর সাথে শরিক করা সুতরাং শির্ক থেকে পুরোপুরি সেটা বড় হোক আর ছোট হোক স্পষ্ট প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক সমস্ত রকমের শির্ক থেকে আমরা বেঁচে থাকব এই ওয়াদা আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে আমরা করব এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ বহির্ভূত কাজ যদি ধর্ম হিসাবে পালন করা হয় তা হচ্ছে বেদাত সুতরাং পুরোপুরি আমরা বেদাত থেকে বেঁচে থাকব করল বেদাতিন দলাহালা প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি আর যখন রাস্তা জান্নাতের হারিয়ে দিলেন আপনি গুমরা হয়ে গেলেন তখন পরিণাম হচ্ছে অকুল্ল দলালাতিন ফিন্নার প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামে যেতে হবে সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক তাহলে কথা লম্বা না করে আসি এই সাবান মাস সম্পর্কে রসুল্লাহ সাল্লাম সম্পর্কে সাহাবাই কেরামগণ বা তার পরিবার পরিজন কি বর্ণনা করেছেন প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে শাবান মাসে সবচেয়ে বেশি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মাহে রমজানের পরে সেয়াম পালন করতেন রোজা রাখতেন মা রাজি আল্লাহ তালা আনহা থেকে এই মর্মে একাধিক হাদিস বুখারিতে এবং মুসলিমে সেই বুখারিতে মায়েশা রাজি আল্লাহ তালাহ বলছেন যে কানা রসুল্লাহ সাল্লাহ ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিনা বিরতিতে রোজা রেখে যেতেন শ্যাম পালন করতেন এই সাবান মাসে মনে হতো যে তিনি আর ছাড়বেন অন্য অন্য মাসেও নফল রোজা খুব বেশি বেশি রাখতেন রসুল্লাহ ইউফতের আর মাঝে মাঝে ছাড়তেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য অন্য মাসে রমজান ছাড়া হাত্তা নাকুল আমরা বলতাম যে আর মনে হয় তিনি নফল সেয়াম রাখবেন না কিন্তু বিশেষ করে রমজানের পরে সাবান সম্পর্কে বলছেন ফামার তো রসুল আল্লাহ সাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পুরো মাস রমজান ছাড়া অন্য কোনো মাসে সিয়াম পালন করেননি অমার আই তো আকসারা সিয়াম আমিন হফি সাবান এবং রাসুল উল্লাহামকে সাবানের শ্যাম চাইতে বেশি অন্য কোনো সময় শ্যাম রোজা রাখতে দেখিনি এ হচ্ছে সেই বোখারি হাদিস এ হাদিসটি অন্য ভাষাতে সহি মুসলিমে মা তালা থেকে বর্ণিত রয়েছে আবু সালমা রহমতুল্লাহ আলাই তিনি জিজ্ঞেস করেছেন রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে রসুর উল্লাহ আয়সরদ আল্লাহ তালাহাকে রসুর উল্লাহ সিয়াম সম্পর্কে অর্থাৎ নফল সিয়াম সম্পর্কে বলছেন কানা ইয়াসুম হাত্তা নাকুল কাদসাম রসুর উল্লাহ সাল্লাম এত বেশি শ্যাম পালন করতেন একটা না যে আমরা বলতাম মনে মনে যে তিনি মনে হয় গোটা মাস শ্যাম পালন করে যাবেন ওয়ুফতেরও মাঝে মধ্যে ছাড়তেন আমরা মনে করতাম যে এই ছেড়েই দিলেন আর নফল শ্যাম মনে হয় রাখবেন না তবে ওয়ালাম আর আহু সাইমা মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়ামি মিন শাবান শাবান মাসের চাইতে বেশি তাকে কখনো সিয়াম পালন করতে দেখিনি কানে আসুম শাহবান কুল্লাহ রসুল্লাহ সাল্লাম শাবানের সবগুলি দিনে সিয়াম পালন করতেন কুল্লাহ সবগুলি অর্থাৎ অধিকাংশগুলি এর ব্যাখ্যা করে পরের অংশটুকু তার উক্তি বলছেন তিনি কানা ইয়াসুম শাহবানা ইল্লা কালিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি শাহবানের অল্প কয়েকদিন ছাড়া বাকি সবগুলি দিন সিয়াম পালন করতেন সুতরাং আজকে আমরা প্রথম শাবান শেষ করলাম বাকি আরও আঠাইশ অথবা উনত্রিশটি দিন বাকি আছে আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে রাত বৃহস্পতিবার আজকে যদি আপনি সহুর করেন তাহলে আপনি বৃহস্পতিবারের শ্যাম পেলেন যেটা সাপ্তাহিক সন্ন্যত ইসলামের শ্যামে আর তার সাথে সাথে আপনি সাবানের শ্যাম শুরু করলেন এর সাথে সাথে যতটা পারবেন আপনি শ্যাম পালন করবেন আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন আমাকে আপনাকে প্রত্যেক মমিন মোমেনাতকে আল্লাহ রব্বুল আলম যেন নেক আমরে তৌফিক দান করেন বিশেষ করে এই সময় শ্যামের কথা আরও তাকিদের সাথে এই জন্য বলছি যদিও এগুলি নফল সুন্নত শ্যাম এই জন্য যে অধিকাংশ মানুষ ঘরে বসে আছে কাজকর্ম নেই ব্যস্ততা নেই ছুটাছুটি নেই ঘরে বসে আছেন গৃহবন্দী হয়ে বসে আছেন সুতরাং এই সময়টাকে কাজে লাগাবেন দিনটাকে শ্যাম রোজার এবাদতে লাগাবেন আর রাতে এসা পরে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যদি মোটামুটি নয়টা থেকে দশটার মধ্যেও শুয়ে যান তাহলে যথেষ্ট আপনি সময় পাচ্ছেন সুতরাং শেষ রাতে উঠে গিয়ে তাহাজুদ পড়ার চেষ্টা করবেন এই সময়ে আল্লাহ রব্বুল আলম অত্যন্ত নিকটবর্তী হয়ে যান বান্দার আর আল্লাহ রব নিজেই ডাকেন যে মাই আস্তাক ফেরুনি ফা ফের আল্লাহ কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করবো মাই আস আল উনিফা ও তিয়াহু কে আমার কাছে যাচ্ছা করবে চাইবে তাকে আমি দেব আর কে আমার কাছে মাইয়া দৌনি ফাস্তা জি বলে কে আমার কাছে দোয়া করবে কে আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেব এইভাবে আল্লাহ রবুল আলমিন ডাক দিতে চান আর অন্য হাদিস রয়েছে মাল্লাম ইয়েস আলিল্লাহ ইয়াকদাব আলী আল্লাহ রব্বুল আলমিন এত দয়াবান এত দানশীল যে তার কাছে কেউ না চাইলে তিনি অসন্তুষ্ট হন পক্ষান্তরে আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্টি মানুষ এমন স্বভাবের যে মানুষের কাছে চাইলেই বিরক্তি হয় চাইলেই কষ্ট পায় চাইলেই কেটে পড়ে চাইলে অসন্তুষ্ট হয় আর না চাইলে খুব ভালো যদি দিতে পারেন আর না চান তাহলে খুব ভালো সেটা দান করাই হোক আর সেটা কাউকে খাওয়া দাওয়া করার আমোদ ফুর্তি করাই হোক আর সেটা কাউকে ধার করজা দেওয়াই হোক যদি দিতে পারেন তাহলে খুশি আর কারো কাছে যদি চান তাহলে অসন্তুষ্ট কারো কাছে যদি চান আপনি দ্বারস্থ হন তাহলে অসন্তুষ্ট পক্ষান্ত রব্বুল আলমের কাছে যত চাইবেন তত বেশি আল্লাহ খুশি হন সন্তুষ্ট হন এবং আল্লাহ রব্বুল সেটা পছন্দ করেন সুতরাং রব্বুল আলমিনের দরবারে আমরা রাতে সবচাইতে উত্তম নফল এবাদত বন্দি করো ফরজ সালাতের পরে সেটা হচ্ছে তাহাজুদের সালাত আল্লাহ যেন তৌফিক দান করেন হতে পারে এই তাহাজুদের সলাতের মাধ্যমে এই বালা মুসিবত দূর হয়ে যাবে কখন কোন বান্দার দু আল্লাহ রবুল্লা আলম শুনে নেন এবং সেটা আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যে আল্লাহ রবুল্লা আলমী সেই দুয়ার মাধ্যমে সারা বিশ্বের মানবতাকে আল্লাহ রবুল্লা আলমিন শান্তি দিতে পারেন এবং এই আজাবকে আল্লাহ রবুল্লা আলম উঠিয়ে নিতে পারেন আজাব পাঠিয়েছেন আল্লাহ রবুল্লা আলম সুতরাং আজাব উঠাবেন তিনি আজাব এসেছে আমাদের পাপের কারণে অন্যায়ের কারণে সুতরাং আজাব উঠবে আমাদের তবা ইস্তেফার এবং দোয়া আর ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন এই শ্যামের হেকমত বা রহস্য কি এই শ্যামের হেকমত সম্পর্কে সোনানের নাসাইতে একটি হাদিস রয়েছে ওসামিন জাহেদ রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি একবার বললাম ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল্লাম আর আকা তাসুম শাহরান মিনা শহুরে মা তাসুম মিন সাবান আপনি সাবান মাসে যত বেশি নফল শ্যাম পালন করছেন রোজা রাখছেন এত কখনো তো আপনাকে শ্যাম পালন করতে দেখি না এত বেশি রোজা রাখতে তো আপনাকে দেখি না তখন রসৌল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর রহস্য সম্পর্কে দুটি কথা বলেছিলেন একটি হচ্ছে লালিকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বেইনা রাজাব ও রামাদান এই মাসটি শাবান মাস এমন একটি মাস যেই সময় মানুষ অধিকাংশই উদাসীন থাকে গাফেল হয়ে থাকে বাইনা রাজাব ও রমাদান রজব মাস এবং রমজান মাসের মাঝখানে রজব মাসে আরবরা প্রাচীন যুগ থেকে জানত যে এটি সম্মানিত হারাম মাস সুতরাং এই মাসের শ্রদ্ধা ছিল তাই এমনিতে মানুষ যত্নবান থাকতো এবাদত বন্দীগীর ক্ষেত্রে আর তারপর রমজান মাস তো আসছেই তো মাঝখানে একটু আমরা বিরতি নিই একটু আমরা এবাদত বন্দেগি কম করি আসছে তো রমজান মাস এইরকম মানুষ ভাবতে পারে তো এই জন্য এই মাসটি সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন যেটি শাবান মাস রজব এবং রমজান মাসের মাঝখানে মানুষ গাফেল থাকে আর গাফিলতির সময় আমি চাই যে এবাদত বন্দী করি বেশি বেশি নফল সেয়াম রোজা পালন করি এ হাদিসের অংশ থেকে বোঝা যায় যে মানুষ যখন উদাসীন থাকে যে সময়গুলিতে যে জায়গাগুলিতে উদাসীন হয়ে থাকে আল্লাহ রবুল্লাহ ইবাদত বন্দিগি থেকে জিকির আজগার থেকে গাফেল থাকে সেই সময়ে এবাদত বন্দেগীর আল্লাহ রব্বুল্লা আলমের জিকের আজকারের সলাদ সেয়ামের ভালো কাজের গুরুত্ব বেড়ে যায় যেহেতু এই সময় অধিকাংশ লোক গাফেল হয়ে থাকে শ্রাবণ মাসে সেই জন্য রসুল্লাহ সাল্লা বেশি বেশি সিয়াম পালন করতেন তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি এমন সময়ে থাকি যেই সময়গুলিতে দেখছি যে অধিকাংশ লোক গাফিল হয়ে রয়েছে তাহলে আমরা বেশি বেশি আল্লাহ রবুল্লা আলমিনের এবাদত বন্দেগীতে সচেতন হব বা সক্রিয় হব এইরকমই যদি আমরা এমন কোনো এলাকায় থাকি অঞ্চলে থাকি এমন কোনো দেশে এমন কোনো গ্রামে আছেন আপনি শহরে আছেন যেই এলাকায় লোকেরা অধিকাংশই উদাসীন গাফেল হয়ে রয়েছে রব্বুল আলম এবাদতবন্দিগি থেকে তখন সেখানে এবাদত বন্দীগীর গুরুত্ব বেশি বেড়ে যায় আপনি যেই পরিবেশে আছেন এবং যেই সময়কালটা আপনি কাটাচ্ছেন সেই সময়কাল এবং সেই স্থান বা সেই এলাকার খেয়াল রাখতে হবে যে সেখানে যদি দেখা যায় আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দেগি সম্পাদনকারী সংখ্যা কম সেখানে আল্লাহ রব্বুল আলমিন থেকে অধিকাংশ লোক গা ফেল আল্লাহর এবাদত থেকে গা ফেল আল্লাহ সন্তোষের কাছ থেকে গা ফেল নেকির কাছ থেকে গা ফেল তাহলে আপনি সেখানে এবাদত বন্দেগি বাড়িয়ে দেবেন ফরজ তো অবশ্যই কিন্তু তার সাথে সাথে অনেক নওয়াফিল রয়েছে নফল এবাদবন্দিগি রয়েছে সেগুলি বাড়িয়ে দেবেন যেই রকম ইয়াদবন্দি হোক সেটা সম হতে পারে সলাত হতে পারে সাদকা হতে পারে দান খায়রাত হতে পারে জনকল্যাণমূলক কাজ হতে পারে ইত্যাদি তাহলে আপনার পরিবারে যদি দেখা যায় যে আপনার ভাই বোনেরা অধিকাংশ অসৎ বিভিন্ন পাপে জড়িয়ে আছে বা বাপ মায়ের ক্ষেত্রে তারা যত্নবান না তাহলে এখানে আপনার এবাদত বন্দীগীর গুরুত্ব বেড়ে যায় আপনার নেক আমলের গুরুত্ব বেড়ে যায় কারণ অন্যরা গাফেল যেহেতু রয়েছে সুতরাং আপনি এই ক্ষেত্রে সক্রিয় হবেন তারপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলছেন যে ওয়াহুয়া শাহরুন তুরফা ফিহিল আমাল রব্বিল আলমিন এটি এমন একটি মাস যেই মাসে রব্বুল আলমিনের কাছে যিনি বিশ্বজাহানের প্রতিপালক তার কাছে সমস্ত আমলগুলি গোটা বছরের উন্নীত করা হয় উঠিয়ে নিয়ে যাওয়া হয় ফেরিস্তারা মালাইকা এটাকে বাৎসরিক রেপোর্ট বলা হয় বাৎসরিক রেপোর্ট পেশ করেন রব্বুল আলমের কাছে দৈনিক রেপোর্ট একটা পেশ করেন যেটা ফজরের সালাতে আর আসরের সালাতে জানা আছে ইমর মাহাদিস আপনাদের সাপ্তাহিক রেপোর্ট পেশ করেন দুইবার সোমবার এবং বৃহস্পতিবার আর বাৎসরিক রেপোর্ট পেশ করেন সেটা হচ্ছে এই সাবান মাসে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় অসাহরণ এটি এমন একটি মাস সাবান মাস তোরফাহ ফিহিল আমাল ইলা রব্বিল আলমিন বিশ্বজাহানের প্রতিপালকের নিকটে আমলগুলি উঠিয়ে নিয়ে যাওয়া হয় পেশ করা হয় সুতরাং যখন আল্লাহর সামনে আমল পেশ করা হচ্ছে সেই সময় যেন আমার রেপোর্টটা অনেক ভালো থাকে চমৎকার থাকে ওহিব্বা ইউরফা আমালি ওয়ানা সাইম আমি পছন্দ করি যে যেই সময় আমার আমর আল্লাহর সামনে পেশ করা হবে সেই সময় যাতে আমি সেয়াম অবস্থায় থাকি আল্লাহর সামনে যখন রেপোর্ট পেশ হবে তখন আর রেপোর্টে এটা প্রমাণ পাবে যে বান্দা সিয়াম অবস্থায় রয়েছেন রোজা পালন করছেন আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখার তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমণ্ডলী তিন নম্বরের যে বিষয়টি বলবো সেটা হচ্ছে গত রমজানের কোনো ভাই অথবা বোনের যদি কোনো কারণে রমজান মাসের ফরজ সিয়াম বাকি থেকে গিয়ে থাকে তাহলে সেগুলির কাজা করার জন্য সময় সংকীর্ণ হয়ে এসেছে এগারো মাস আল্লাহ রাবুল আলমী ছাড় দিয়েছেন এই এগারো মাসের মধ্যে রমজানের পর থেকে শুরু করে দশ মাস শেষ এই সাবান মাস হচ্ছে শেষ মাস এরপরে আর বিলম্ব করা চলবে না সুতরাং এই ক্ষেত্রে মায়েস রাজি আল্লাহ আনহার হাদিস রয়েছে সোনানে তিরমিজি যে হাদিস সহি বলছেন মায়া সালাদি আল্লাহ তালানহা মা কুন্ত আখদি মা ইয়াকুন আলী ইয়ামিন রমদান ইল্লা ফি শাওয়ান আমার যে রমজানের কাজা রোজাগুলি থেকে যেত সেগুলি আমি কাজা করার সময় সুযোগ পেতাম না ইল্লাফি সাবান তবে যখন সাবান চলে আসতো না সময় আর নেই বেশি এক্ষুনি আমাকে বাকিয়া রোজাগুলি রেখে নিতে হবে তখন আমি সাবান মাসে কাজা রোজাগুলি রেখে নিতাম হাত্তা তুফিয়া রসুল্লাহ রসুল্লাহ ইসলামের তিরোধান পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এন্তেকালের পরে আর তেমন ব্যস্ততা নেই সুতরাং আমি তাড়াতাড়ি কাজাগুলি করে নিতাম তাহলে যারা ব্যস্ত না ফিরিয়ে আছেন তারা রমজান মাসে যদি কাজা থেকে গিয়ে থাকে সফরের কারণে অথবা রোগের কারণে তাহলে যথাসাধ্য তাড়াতাড়ি করে কাজাগুলি করে নেবেন এখন তাড়াতাড়ি হয়তো করেননি থেকে গেছে রোজাগুলি তাহলে সেই রোজা সে আমগুলি এই সাবান মাসে কাজা করে নেবেন কাজার নিয়তটি হবে আসল কারণ সেটি হচ্ছে ফরজ আর তার সাথে সাথে আপনি সাবান মাসের ফজিলত হাসিল করার জন্য নিয়ত রাখবেন যে আমি সাবানে শ্যাম পালন করছি হতে পারে রব্বুল আলমিন আপনাকে দুই নেকি দিয়ে আপনাকে ধন্য করবেন এই শ্যামগুলি আপনি সাবান মাসের পুরোটাই রেখে যাবেন একেবারে শেষ দিকে যখন চলে যাবেন তখন না রাখাটাই ভালো যদি হয়তো জায়জ রয়েছে কিন্তু শেষ দিকে যখন চলে যাবেন তখন না রাখাই ভালো বিশেষ করে রমজান মাস আসার আগেই আপনি সতর্কতামূলক রমজানের উদ্দেশ্যে আপনি এক দুদিন আগেই চাঁদ উঠার খবর সম্পর্কে নিশ্চিত না হয়ে রোজা রাখা শুরু করলেন এইরকমটা জায়জ নয় এই মর্মে সহি মুসলিমের হাদিস রয়েছে এটি আরেকটি বিষয় আবর রাজি আল্লাহ তালানতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন লাকাদ্দম রমদান ইয়মিন রমজান মাসের এক দুদিন আগেই তোমরা শ্যাম পালন করা শুরু করিও না রমজান মাসে এক দুদিন আগে তার মানে আঠাইশ উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে তোমরা শ্যাম রাখিও না নফল রোজা রাখিও না কারণ যারা জানবে দেখবে অনেক সময় তাদের তারিখ না জানা থাকলে ভাবতে পারে যে হয়তো রমজান মাসেরই আপনি শ্যাম রাখছেন আবার রমজানের সাথে একাকার হয়ে যাচ্ছে বা রমজানের সম্মানার্থে আপনি আপনি রোজা রাখছেন এইরকম হতে পারে যার ফলে এসব যে আপত্তিকর দিকগুলি রয়েছে সেগুলি থেকে বাঁচার জন্য রমজানের এক দুদিন আগে তোমরা অগ্রিম শ্যাম শুরু করিও না জি ইল্লা রাজরুন কানা এসম সমান তবে কোনো মাসের মানুষের যদি অভ্যাস থেকে থাকে সোমবারে সিয়াম পালন অভ্যাস রয়েছে নিয়মিত সাপ্তাহিক বা বৃহস্পতিবারে তার সিয়াম করা অভ্যাস রয়েছে আর আঠাইশ উনত্রিশ তিরিশ তিরিশ তারিখ সোমবার পড়লো অথবা বৃহস্পতিবার পড়লো ফালিয়া সোম তাহলে সে রোজা রাখো তাহলে সে শ্যাম পালন করুক কোনো অসুবিধা নেই এইরকমই সন্দেহের দিনে রসৌল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শ্যাম পালন করতে নিষেধ করেছে এবং কঠোর বাণী উচ্চারণ করেছে আবুদাউদ্দিন মির্জা হাদিসে রয়েছে রমজান শাবান মাস সম্পর্কে একটি হাদিস অনেক আলেমরা শুনিয়ে থাকেন এই হাদিসটি অনেক আইমাই কেরামগণ জয়ীফ বলেছেন আর কিছু আলেম বা আইমাই কেরামগণ যদি সেটিকে হাসান সহি বলে থাকেন তাহলে তার আসল ব্যাখ্যাটা কি এটাও জেনে নেওয়া জরুরি আবু মুসা আশারি রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ বলেছে ইন্নআল্লাহমিন আল্লাহ রব্বুল্লা আলমী সাবান মাসের পনেরো তারিখের রাতে পৃথিবীর দিকে তাকান লায়াত্তালেও তাকান আল্লাহ রব্বুল আলমিন শাহবান মাসের পনেরো তারিখে তাহলে এখানে কি বলা হয়েছে ফি লাইলাতে নিসফে মিন শাবান নিসফে শাবানের রাতে এখানে একটি জিনিস খেয়াল করবেন ভারত উপমহাদেশে এই রাতটিকে বলা হয় সবে বরাত নবিসাম কথা বললেন না যে বারা আতের রাতে ফিলাইলাতিল বারা আতে কথা বললেন না যদি এই সবে বরাত বলে কোনো রাত থাকতো তাহলে বলতেন যে ইন্দাল্লাহ ফিলাইলাতিল বারা আতে আল্লাহ পৃথিবীর দিকে তাকান না বলেননি ফিলাইলাতে নিসফিমিন সাবান সাবানের অর্ধেকে যে রাতটি অর্থাৎ পনেরো তারিখের রাত এই রাতে আল্লাহ রাবুল্লা আলমিন পৃথিবীবাসীর দিকে তাকান কি জন্য তাকান বলছেন ফায়াল ফেরুলে জামিয়ে খালকে তারপরে সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন সমস্ত মানুষকে অর্থাৎ সমস্ত মানুষকে ক্ষমা পাওয়ার জন্য যে সর্বনিম্ন যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে যে শির্ক মুক্ত থাকতে হবে তহির ঠিক থাকতে হবে তারপরে ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত থাকতে হবে এই রকম ব্যক্তি হইতে হবে তারপরে সাগিরা গোনার মাফ হয় বিনা তবাতে কাবিরা গুনহার জন্য বহু যেহেতু আয়াত হাদিস রয়েছে যে কাবিরা গুনহার ক্ষেত্রে তবা শর্ত রয়েছে আলিসুনতল জামাত এই ক্ষেত্রে ওই জন্য একমত জি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ অক্ট সালাতের ফজিলত সম্পর্কে জুমার সালাতের ফজিলত সম্পর্কে রমজানের সিয়ামের ফজিলত সম্পর্কে যে আসলাওয়াতুল খামসু অল জুমাতুল আল জুমাতে রমদান রমদান রমদান মোকা ফেরাতুল্লিমা বেইনাহন এজাজ তুনিবাল কাবাইর পাঁচ অক্ত সলাত এবং জুমার সলাত আর রমজান মাসের সিয়াম মোকা ফেরাতুন লেমা এর মাঝের গুণাগুলির জন্য মোচনকারী হয়ে যাবে কাফারা হয়ে যাবে ইল্লা এজাজ তুনিবাল কাবাইর হ্যাঁ শর্ত হচ্ছে যে কাবিরা গোনা থেকে যদি বেঁচে থাকে তাহলে বোঝা গেল যে কাবিরা কে শুধু নেক আমল দিয়ে মুছে ফেলা যাবে না নেক আমলের সাথে সাথে তবা অবশ্যই করতে হবে সংশোধন করে ফিরে আসার ও আদা করতে হবে রব্বুল্লা আলমিনের সাথে তো আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করে দেন ছোট ছোট গোনা করি আল্লাহ ক্ষমা করে দেন এই সাবান মাসের পনেরো তারিখে কাবিরা গোনা মাফ করবেন যদি তবা করে তাহলে বান্দা যদি তবা করে তাহলে ইল্লালে মুশরেকিন আও মুসাহিন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন এক হচ্ছে যে মুশরিক শিরিককারী আল্লাহর সাথে শরিক স্থাপন করে তাকে মাফ করেন না তাহলে সব ভাইরা আমাদের ভারত ও মহাদেশে এই শয় বরাত নিয়ে ধুমধাম করে অধিকাংশ মানুষ তারা শিরকে লিপ্ত রয়েছে তাদের আকিদায় শির্ক রয়েছে বড় শির্ক রয়েছে ছোট শির্ক রয়েছে বহু রকমের শির্ক রয়েছে সুতরাং শিরকারীকে কি করে আল্লাহ মাফ করবেন স্পষ্ট নবী সালাম হাদিস শিরকারীকে আল্লাহ মাফ করেন না তাহলে আমাদের করণীয় এই সাবানের পনেরো তারিখে রাত্রি যাপন নয় রাত জেগে জেগে এবাদত করা নয় নফল পড়া নয় আর অন্য কোনো কর্মকাণ্ড নয় বরং শির্ক মুক্ত হইতে হবে তহিদটা আমাদের ঠিক করতে হবে তহিদ আমাদের ঠিক করতে হবে দুই নম্বর আর কাকে মাফ করেন আও মুসাহিন যেই ব্যক্তি মুসাহিন অর্থাৎ বিদ্বেষী যে কোনো মমিন ভাই বোন সম্পর্কে শত্রুতা বিদ্বেষ রাখে হিংসা রাখে ভিতরে কালিমা রাখে ভিতরটা একবারে গলিজ ভরা আছে ভিতর সাফ না অন্তর খোলা নাই তাকে আল্লাহ মাফ করেন না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় কোনো নেক আমল অন্য নয় বরং আমাদের অন্তরটাকে কালবে সালিম বানাইতে হবে সুস্থ করতে হবে হিংসা থেকে শত্রুতা থেকে বিদ্বেষ থেকে ঘৃণা থেকে দুশ্মনী থেকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পাপের যে কামনা বাসনা রয়েছে এগুলি থেকে সোনান ইবিন মাজা হাদিসটি ইবিন মাজা রয়েছে আল্লাহ আলবানী রাহমহল্লা হাদিসটিকে হাসান বলেছে যদি অনেক হাদিসটিকে জয়ী বলেছেন ধরে নিলাম যে হাদিসটি হাসান এই হাদিস হাসান মানে এখানে বিশেষ কোনো নফল এবাদতবন্দি করা প্রমাণ করেন স্পষ্ট যা প্রমাণ করে তা হচ্ছে শির্ক মুক্ত হইতে হবে আর হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হইতে তাহলে আল্লাহ মাফ করবেন না শিরকারীকে আর আল্লাহ মাফ করবেন না বেদাতকারীকে সুতরাং যারা বেদাত করে থাকে তাদেরকে মাফ করে যারা এই পনেরো সাবানে বেদাত করে দিনে বেদাত করে রাতে বেদাত করে বহুমুখী বেদাত করে যারা বেদাতে আকিদা লিপ্ত বেদাত দিয়ে সলাদ শুরু করে বেদাত দিয়ে সলাদ শেষ করে সম্মিলিত মোনাজাতের বেদাত করে ফরজ সলাতের পরে তাদেরকে মাফ করবেন তাদেরকে আল্লাহ মাফ করবেন না তার বিদাত মুক্ত হতে হবে জি হ্যাঁ মিলাদের বিদাত মুক্ত হবে হইতে হবে নাওয়াইতুর বিদাত মুক্ত হইতে হবে জাই নামাজের দোয়া পড়ার বিদাত মুক্ত হইতে হবে আহ এইরকম বহু বিদাত রয়েছে মুসলিম সমাজে আজকে এই মহামারীর যুগে বহু বেদাতের ছড়াছড়ি যখন বেদাতের কথা আসলো আর সাবান মাস আর সামনে কয়েকদিন পরে পনেরো সাবান আসছে আপনি রবের কাছে যদি আশা রাখেন যে আপনাকে আল্লাহ মাফ করবেন তাহলে আপনাকে বেদাত মুক্ত হইতে হবে আজকাল বেশ কিছু বিদাতি আলেম সমাজ মানুষকে স্বপ্নের কথা শোনাচ্ছে স্বপ্নের ধর্ম শোনাচ্ছে যে অমুক সাহেব স্বপ্ন দেখেছেন পাকিস্তান থেকে যে তোমরা ওয়াজিফা করো কিসের জি হ্যাঁ খতমে ইউনুস করো খতমে ইউনুস সুয়াল্লা আকবর পড়তে এই সুয়াল্লা কোথায় পেলেন আপনি আরে ইউনুস আলাই সালামের দোয়া আপনি বেশি বেশি রাত দিন পড়তে থাকেন আপনি কিন্তু সুয়ালাক করবেন আপনি খতম করবেন খতমের মহফিল করবেন অনুষ্ঠান করবেন আপনি খতমে কোরআন করবেন আর সম্মিলিত মোনাজাত করবেন সম্মিলিত তবা করবেন তবা দিবস আবিষ্কার করবেন তবা দিবসের ঘোষণা করবেন বা করাবেন এগুলি কোথায় পেলেন জি হ্যাঁ আপনাদের এই খতমগুলি কোথায় রয়েছে খতমে জালালি খতমে জালালি অমর্ষ ব্যক্তির সামনে খতমে জালালি করলে থাকবে না হয় যাবে যদি তাই হয় তো পৃথিবীতে যে মহামারী এসেছে তো আপনারা এই খতমে জালালি শুরু করেন হয় এই মহামারী যাবে আর না হয় সবকে নিয়ে যাবে দেখি আপনাদের খতমের কেমন তাসির রয়েছে যে ওয়াহি না কোরআনে কেরিমে রয়েছে না সাল্লাহ ইসলামের হাদিস রয়েছে সম্মানিত ভাতৃমণ্ডলী আপনারা মুসলিম সুতরাং ফিরে আসেন তৌহিদের দিকে ফিরে আসেন সাল্লাহ ইসলামের সন্ন্যার দিকে পরিত্যাগ করুন শির্ক পরিত্যাগ করুন বেদাত রসুল্লাহ সাল্লাম আদর্শ ছাড়া আর কোনো আদর্শ আমাদের জন্য আদর্শ নয় সুতরাং এই বেদাতি কর্মকাণ্ড ছেড়ে দিয়ে ফিরে আসেন আল্লাহ যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন এবং নবী মোহাম্মদ উল্লাহ সাল্লামের আদর্শ দিকে ফিরে আসার তৌফিক দান করেন আর কথা বেশি লম্বা না করে এখন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে যে প্রচলিত বিদাতগুলি রয়েছে এই সাবান মাসে সেগুলি সংক্ষেপে শুধু গণিয়ে দেব যে বিদাতগুলি রয়েছে তার প্রথম বেদাত হচ্ছে সাবান মাসের এই পনেরো তারিখের রাতটির নাম হচ্ছে সবে বারাত সব মানে রাত সব মানে রাত ফার্সি ভাষা অর্থাৎ বারাতের রাত এই সবে বরাত নামটি কোরআন কারিমা আছে না রসুল্লাহামের কোন হাদিস আছে সহি কোন একটি মজু হাদিস আছে লাইলাতুল বারাত বলে কোথায় পেলেন এই নাম এই নাম আবিষ্কার করার অধিকারটা কে দিল কিয়ামতের দিন রসুল্লাহ সাল্লাম যখন জিজ্ঞেস করবেন আপনাকে যে তুমি এই নামটা পেলে কোথা থেকে তোমার কি আমার ছাড়া কোনো রসুল ছিল যার মাধ্যমে ওহি জেনেছিলে না শৈতানের ওহির ওপর আমল করেছিলে সুতরাং এই শয়েবারাত নামটি থেকে তবা করুন প্রথম প্রথম বিদাত হচ্ছে এই রাতটির নামকরণ করা শয়েবরাত বলে দুই নম্বর বিদাত হচ্ছে এই রাতটি হচ্ছে পনেরো সাবানের রাত হ্যাঁ, হচ্ছে ভাগ্য রজনী না না এই ভাগ্য রজনী না বাৎসরিক যে মানুষের ভাগ্য নির্ধারণ রয়েছে সারা জীবনের যেটা আসমান জমিন সৃষ্টির আগে থেকে লিখা আছে সেটা বাৎসরিক যে ফেরিস্তাদেরকে দায়িত্ব দেওয়া হয় সেটা লাইলাতুল কাদার কদরের রাতে হয় সুরায় জি হ্যাঁ সুরায় দোকানের শুরুতে যা বলা হয়েছে সেটাই সুরায়তুল কাদার ইন্নাফি লাইলাতুল কাদরে বলা হয়েছে আর কোরআন নাজর হয়েছে লাইলাতুল কাদারে যেটা রমজান মাস শাহর রমাদান আল্লাফিহিল কোরআন সবগুলি আয়াত একসাথে মিলালে আয়াতের সমন্বয় করলে স্পষ্ট হয়ে যায় যে বাৎসরিক যদি ভাগ্য রজনী হয় আর তকদির সম্পর্কে ফেরিস্তাদের দায়িত্ব দেওয়ার কোনো রাত হয় সেটা হচ্ছে কদর রাত লাইলাতুল কাদর যেটি রমজান মাসে রয়েছে সেটি সাবানে নয় সুতরাং দ্বিতীয় বেদাত হচ্ছে এই রাতকে ভাগ্য রজনী বলা এই রাতকে ভাগ্য রজনী খবরদার কেউ বলবেন না তৃতীয় বেদাত হচ্ছে পনেরো সাবানের দিনে রোজা রাখা খাস করে শুধু পণ্য সাবানের দিনে রোজা রাখা আর রাত্রে সারা রাত জেগে নফল পড়া জি খাস করে সেই রাতে নফল পড়া তাহাজুদ পড়া সারা রাত্রি যাপন করা এবাদ বন্দীগীর মাধ্যমে আর দিনে শ্যাম পালন করা এই দুইটি হচ্ছে বিদাত দিনে বিদাত করলেন খাস করে শুধু ওই দিনের রোজা রাখার আর রাত্রে বেদাল করলেন সেই রাতে রাত্রি যাপনের আপনি অন্য অন্য রাতেও তাহাজুদ পড়ছেন কয়েক ঘন্টা আর সেই রাতেও আপনি পড়েন অন্য অন্য দিনে আপনি শ্যাম রাখছেন তার মধ্যে পণ্য সাবানও শ্যাম রেখেলেন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জি তাহলে এই ছিল তৃতীয় বেদাত পণ্য সাবানের দিনে শ্যাম পালন করা আর রাতে রাত যাপন করে এবাদতবন্দি করা এই দুটি হচ্ছে বিধাত জি যেই বিধাতটি একটি মৌজু জাল অথবা অত্যন্ত দুর্বল হাদিস কেউ কেউ এটাকে দাইফুন জিদ্দান বলেছেন আর কেউ তো মৌজু বলেছেন আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সিলিসিল্লা জাইফাতে এ হাদিসটি দুই হাজার একশো বত্রিশ নম্বরে তিনি উল্লেখ করেছেন এছাড়াও অনেক অলামাই কেরামগণ এ হাদিসটি সম্পর্কে স্পষ্ট লিখেছেন তার আগে থেকে যে এ হাদিসটি হচ্ছে মৌজু হাদিস এ হাদিসের বর্ণনাকারী ছিল মিথ্যুক জি চার নম্বর যে বেদাত সেটা হচ্ছে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা দলে দলে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা কবরস্থানে যায় আর আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করে বাড়ায় এটি আর একটি বিদাত চার নম্বর বিদাত পাঁচ নম্বর বিদাত হচ্ছে এই পণ্য সাবানের রাতে আপনার হালুয়া পুরি রুটি তৈরি করা নিজেরা খাওয়া আর তারপরে গরিব দুঃখীকে খাওয়াবো সাদকা করলাম মৃতদের নামে ইসালে সব করলাম এই সমস্ত বিদাতি কাজ যারা রসুল্লাহ সাল্লাম তার সাহাবাই কেরামগন তাবেইন গন তাবা এমনকি আইম্মা আরবা ইমাম আবানিফা শাহি মালিক আহমদ রাহেমাহমুল্লাহ জামিয়ান রদি আল্লাহ আনহম তারা কেউ করেননি ছয় নম্বরের বেদাত হচ্ছে হ্যাঁ, অনেকের ধারণা বেদাতিদের যে যেসব মৃতরা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় স্বজন গত এক বছরে যারা মারা গেছে তাদের রোহগুলি পৃথিবীতে ফিরে আসে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে তাদের খোঁজ খবর নিতে বিধবা স্ত্রীকে তার স্বামী দেখতে আসে আর এই আশাতে বিধবা মহিলা বসে থাকে হ্যাঁ হালুয়া রুটি করে বসে থাকে রাত্রে জেগে যে আমাকে দেখতে আসবে আমার স্বামী এই রকমই একে অপরকে মৃতরা জীবিতদেরকে দেখতে আসবে এই ধারণা আরেকটি বেদাতি ধারণা আল্লাহ রবুল্লান কোরআন করিম এরশাদ করেছেন মানুষ যখন মারা যায় তারপরে তাদের পেছনে একটি বিশাল একটি প্রাচীর তৈরি হয়ে যায় আমি ওরা বারজাফুন এলায়মে ও বাসন মানুষের মৃত্যুর পরে তাদের পেছনে একটি বিশাল প্রাচীর তৈরি বারজাখ বারজাখি জীবনে যেন বলা হয় একটি বিশাল প্রাচীর তৈরি হয়ে যায় এলায়মেউ বা আসন পুনরুত্থান দিবস পর্যন্ত কেমত পর্যন্ত কেউ উঠে আসবে না সুতরাং এইসব বেদাতি ধারণা রাখবেন না আর এইরকম বেদাতি কাজ করবেন না এইরকমই আজকাল বেদাতি কাজ এই মহামারীর যুগে চলছে রাতে তকবির দেওয়া যেমন শুনলাম কুয়েতে কিছু ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদাতি মুসলিমরা বিল্ডিংয়ের ছাদে উঠে অথবা বেলকনিতে উঠে জোরে জোরে তকবীর পাঠ করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর করছে অথবা আজান দেওয়া আলা মুসিবতের সময় দলে দলে আজান দেওয়া বাড়িতে বাড়িতে আজান দেওয়া এই সমস্ত কাজগুলি হচ্ছে বিদাতি কাজ এইরকম বহু বিদাতের কথা আপনারা শুনছেন যেগুলি হয়তো আমার এখন হয়তো স্মরণে নেই অথবা আমি সেগুলি জানিও না কিন্তু আপনারা ওই সমাজে বসবাস করছেন আর এই সমস্ত বিদাতগুলি মহামারীর সময় করে যাচ্ছে মানুষরা এই সমস্ত কাজ জায়জ নয় আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সমস্ত বিদাত থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন এবং উল্লাহ সাল্লামের সন্ন্যার অনুসারী হওয়ার তৌফিক দান করেন তৌহিদ পুরোপুরি প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলম আমাদের গোনাখাতা যেন মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন মসজিদে আবার ফিরে যাওয়ার দ্রুত তৌফিক দান করেন সুযোগ দান করেন আল্লাহ যেন আমাদের জন্য মসজিদকে আবার তাড়াতাড়ি এই শাবান মাসেই খুলে দেন যাতে করে রমজানে সারা বিশ্বের সমস্ত মমিন মমিনাত মসজিদে গিয়ে সালাত আদায় করার সুযোগ পায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের সামনে যে রহমতের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির ওপর মার আমরা সেটা অনুভব করি আর না করি আল্লাহ রবুল্লা আলমিন এর কাছে দোয়া করি আল্লাহ যদি অনেক পাপের হ্যাঁ, আড্ডাখানা বন্ধ হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে তোমার এই আজাব যে পৃথিবীতে নেমে এসেছে এতে অনেক পাপের জায়গা বন্ধ হয়ে গেছে অনেক পাপের আড্ডাখানা বন্ধ হয়ে গেছে সিনেমা বন্ধ বন্ধ হয়ে গেছে এ বার বন্ধ হয়ে গেছে হারাম অবাধ মেলামেশার আর অশ্লীলতার গ্যাদারিং বন্ধ হয়ে গেছে বহু পাপের দরজা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ রবির আলমিন তবে আল্লাহ অনেক নেকির কাজ বন্ধ হয়ে গেছে পাঁচ অক্ত সালাদ বা জামাত বন্ধ হয়ে গেছে জুম্মা বন্ধ হয়ে গেছে দিনের দাওয়ার কাজ বন্ধ হয়ে গেছে দিনই মাহফিল বন্ধ হয়ে গেছে অনেক গঠনমূলক কাজ বন্ধ হয়ে গেছে অনেক গরিব দুঃখী মানুষ যারা দিন মজুর দিন আনে দিন খায় তাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে তাদের রুজি দরজা সংকুচিত হয়ে গেছে অনেক ভালো মানুষের রুজির দরজা বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাত আল্লাহ মাফতাহ আবু আবা রহমাতিক আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও তোমার ফজল করমের দরজা খুলে দাও তোমার রুজির দরজা তুমি খুলে দাও তোমার বরকতের দরজা খুলে দাও তোমার মাগফেরাতের দরজা আমাদের জন্য খুলে দাও আল্লাহ আমাদের গোনাখাতা তুমি মাফ করে দাও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجوزان ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة العداء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين